পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমদহু অনস্তায়নহু অনস্তাক ফিরহু অনুমিনুবিহি অনাউদুবিল্লাহমিং শরুরে আংফুসেনা অমিং সয়াতে আমালেনা মাই ইহদিহিল্লাহ ফালামুদিল্লালা অমাই ইদলিল ফালা হাদিয়ালা অশাহাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকালা অশহাদ আন্না মোহাম্মদান আব্দুহু রসুল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম আত্মসাতের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যেহেতু এটা এমন একটা পাপ যা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হতে হবে তাহলে এটা একটা জুলুম নিজের উপরেও জুলুম আর মানুষের উপরও জুলুম যেটা আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তালা বলেন লাবুকা আহাদা আপনার প্রতিপালক কারো প্রতি অত্যাচার করেন না আল্লাহ তালা বলেন লা তুদলাম নাফসুন শায়া কোনো ব্যক্তির প্রতি বিন্দু মাত্র অত্যাচার করা হবে না আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি আবুজার গেফারি রাজি আল্লাহ তালন বিবরণ তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইয়ে এবাদি হে আমার দাস দাসী ইন্নি তু জুলমা নিশ্চয় আমি অত্যাচারকে হারাম করেছি আমার উপরে আমি নিজের উপরে অত্যাচারকে হারাম করেছি ওয়া জা আল তহু বাইনাকু মহারামা আর আমি তোমাদের উপরে অত্যাচারকে হারাম করেছি ফালা তাজাল্লাম তোমরা পরস্পরে অত্যাচার করো না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইত্তাকু জুলমা ফাইনা জুলমা জুলমাতুন ইয়ামাল কেয়ামা তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো অত্যাচার হবে পৃথিবীতে অন্ধকার যারা জীবনে অত্যাচার করছে মানুষের অর্থ সম্পদ আত্মসাত করে নিজের উপরে অত্যাচার করছে এবং অন্যদের উপরে অত্যাচার করছে তারা যেন অত্যাচার থেকে বেঁচে থাকে কেন এ অত্যাচার হবে বিচারের মাঠে অন্ধকার তার বাঁচার কোনো পথ থাকবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইত্তাকু জুলমা তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো ফাইনা জুলমা জুলমাতুন অত্যাচার হচ্ছে অন্ধকার তারপরে তিনি বলেন অত্যাকুসোহা তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো নিশ্চয় অত্যাচার নিশ্চয় কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে অতএব অত্যাচারের মতো গর্হিত অপরাধ থেকে বেঁচে থাকো যে অত্যাচারের ফল ইহকালও ভোগ করতে হবে পরকালও ভোগ করতে হবে যেহেতু অর্থ সম্পদ দখল করা একটি অত্যাচার যা হারাম মানুষ মানুষের পয়সাকে অন্যায়ভাবে গ্রহণ করতে পারে না আল্লাহ তালা বলেছেন ইয়ে আমানু লাকুলু আমলাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা তোমাদের অর্থ সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না ইল্লা আন্তাকুনা তেজারা যদি সেটা ব্যবসামূলক হয় তোমাদের মাধ্যমে পরস্পরের সন্তুষ্টি চিত্তে তাহলে সেটা তোমার জন্য বৈধ কিন্তু অন্যায়ভাবে জুলুম করে পয়সা ভক্ষণ করো না আত্মসাত করে টাকা সংগ্রহ করো না মজিবনে জাবাল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদা বললেন ইন্না হাদাল আমরা বাদা নবতনা রাহমা এই নেতৃত্ব শুরু হয়েছে দয়া দিও নবী দিয়ে নেতৃত্ব দয়া ছাড়া চলে না আল্লাহর নবীর নেতৃত্ব দয়া ছাড়া চলেনি সময় এখনো খেলাফতানা রাহমা তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে ওমার রাজি আল্লাহ তালাহর নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া ওমার রাজি আল্লাহ আনহর সামাজিক ক্ষমতা চলে না আল্লাহর দয়া ছাড়া নবীগণের চলেনি নেতৃত্ব আল্লাহর দয়া ছাড়া খলিফাগণের চলেনি নেতৃত্ব আল্লাহর দয়া ছাড়া এরপর আল্লাহ রসুল বলেন সোম্মা মুলকান আজু যান এরপরে নেতৃত্ব আসবে জোর যার মুল্লুক তার সমাজে ক্ষমতা যার নেতৃত্ব তার সমাজে বৃত্তশালী যে নেতৃত্ব তার সমাজে ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে যে নেতৃত্ব তার এই কথা বলার পরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সুমা কায়নুন অতুয়ান ফাসাদান অফাসাদান ফিলারজে এরপরে নেতৃত্ব হবে সীমালঙ্ঘন করে জাবরিয়াতান জোর করে নেতা হবেই তাকে নেতা হতেই হবে ফাসাদান ফিল সমাজে বিপর্যয় সৃষ্টি করে সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ সাল্লাম এখানে তিনটি শব্দ উল্লেখ করেছেন একটি উল্লেখ করলেই যথেষ্ট ছিল তিনি যদি বলতেন নেতা হবে সীমা সীমালঙ্ঘন করে তাহলে এ বাক্য যথেষ্ট ছিল কিন্তু তিনি তারপরে একটি বাক্য উল্লেখ করেছেন জাবরিয়তান জোর করে নিতে হবে সে হবেই এরপরে তিনি বলেন ফাসাদান ফিলার যে সমাজে বিপর্যয় সৃষ্টি করে বিপর্যয় মানে আমরা এটা বর্তমান পরিস্থিতি ধরে নিতে পারি যে একজনের হাতে পাঁচ লাখ টাকা দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো এক কোটি টাকা দেওয়া হলো যাও অমুক অমুককে হত্যা করে আসো এটা হলো বিপর্যয় সৃষ্টি করা এই কথা বলার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এস্তা হেল্লুন আল হারিরা এইসব নেতারা প্রথম যে কাজটি হালাল মনে করবে সেটা হলো রেশমি কাপড় দেখবেন তাদের গায়ে আছে সিল্ক জাতীয় পোশাক সিল্ক এটা হচ্ছে রেশমি সুতা দ্বারা তৈরি আল্লাহর রসুল মুসলমান পুরুষের উপরে রেশমি কাপড় হারাম করেছেন আল্লাহ রসুল বলছেন তাদের যেটা এক নাম্বার দুর্বল আচরণ হবে সেটা হবে তারা রেশমি কাপড়কে বৈধ মনে করবে দুই অল ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে নওয়াজবিল্লাহমিন জালে জেনা তাদের কাছে পাপের কাজ হবে না জেনা অন্যায় বলে তারা মনে করবে না যেন একটা স্বাভাবিক কাজ তারা অশ্লীল কাজকে হালাল মনে করবে রাসুল সাল্লাম বহু জায়গাতে কথা বলেছেন তিনি একবার বলেন এখনো মিম্বাদি আকম আমার উম্মতে কতগুলি লোক আসবে এস্তাহেলুনাল্লাহ হেরা যারা এই অশ্লীল কাজকে হালাল মনে করবে তিনি একথা বলেন ইয়া তাহার জোনা তাহার ওজাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে অশ্লীল কাজে লিপ্ত হবে লজ্জা বুঝবে না এমন সমাজের নেতা হবে যাদের কাছে এই পাপ পাপের কাজ বলে মনে হবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন অল খমুরা নেশাদার দ্রব্য তাদের কাছে হবে বৈধ নেশাদার দ্রব্যকে তারা পাপের কাজ মনে করবে না নির্দ্বিধায় তারা নেশা দ্রব্য পান করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এমন একটা সময় চলে আসছে যে লায়াসরাবন্না নাসুন মিনুম্মতি ইসম্মনা হবে গারে ইসমেহা আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য তাদের কাছে ওটা মদ বলে গণ্য হবে না তারা অন্য নামে তা ভক্ষণ করবে তারা মদকে পাপের কাজ বলে মনেও করবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরের বাক্যে বলেন ও ইউরজাকুনা দেনান দিন তাদেরকে রুজি দেওয়া হবে এই হলো আত্মসাত তারা পয়সা আত্মসাত করে দেনান দিন ধনী হয়ে যাবে আত্মসাত যে মহাপাপ এটা তারা মনে করবে না সমাজের পয়সাকে তারা নিজের পয়সা মনে করে ভোগ করবে দশের পয়সাকে তারা নিজের পয়সা মনে করবে যে এখানে দশের পয়সাকে নিজের পয়সা মনে করবে এবং জাকাত দেওয়াকে দণ্ডি দেওয়া মনে করবে এই সময়টাকে আল্লাহ রসুল বলেছেন যে এমন নেতা সমাজে দেখা দিবে যারা আত্মসাত করাকে ভারী মনে করবে না এবং আত্মসাত যে করবে সম্পদ যে দখল করবে এতে তারা সহযোগিতা পাবে অয়ম সরনা তাদের সর্ব ধরনের সহযোগিতা করা হবে তাদের কোনো সমস্যা আসবে না সমাজে দশের টাকা পয়সা লুটে নেবে সব অর্থ সম্পদ ভোগ করবে এরপরেও তার কোনো বিপদ নেমে আসবে না জনগণের কাছ থেকে সহযোগিতা পাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেন তাতে আত্মসাদের সম্পদ হবে তার নিজস্ব সম্পদ আর আত্মসাত করতে গিয়ে যত সমস্যা আসবে সমস্যা ঠেকানোর মতো লোক থাকবে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আবারও এই বিষয়ে আমরা কথা বলবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে bin Mohsin doctor Hafez A B M Hazbullah Ahmadullah bin Mohammad লাভার হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবেই দায়িত্বটা দিয়েছেন হচ্ছে মাত্র দুটি থাকবে ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ আজ রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide In Britain, we are facing one big problem that are you Muslim or British? the space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. the place to knock Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? the opportunity to ask But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? the freedom to unmask So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পর্যন্ত আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই এই গ্রন্থের মধ্যে সন্দেহ নাই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য যা মহান আল্লাহ পাঠিয়েছেন সব থেকে পবিত্র বই আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নেই জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত দর্শক মন্ডলী আপনারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পিস টিভিতে আত্মসাতের মতো একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন যা মানুষের জন্য একান্ত জরুরি আবু হরার আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম একদা বললেন হালতাদরুনা মাল মুফলেস সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে নিঃস্বকে কোন মানুষটি সবচেয়ে নিঃস্ব এটা কি তোমরা বলতে পারো সাহাবিগণ বলে বসলেন মাল্লা দেরহামা ফিনাওয়ালা মাতা যার কোনো পয়সা নেই যার কোনো কিছুই নেই সে হলো নিঃস্ব রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন না আল মফিলে সুফি উম্মাতি আমার উম্মাতে নিঃস্ব হচ্ছে ওই তিয়মাল কেয়ামা যে ব্যক্তি বিচারের মাঠে আসবে বে সলাতিন ও সিয়ামিন ও জাকাতিন সলাত নিয়ে সিয়াম নিয়ে জাকাত নিয়ে অর্থাৎ আমার উম্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি বিচার মাঠে অনেক নেকে নিয়ে উপস্থিত হবে জাকাত দিয়েছে নেকি আছে দান করেছে নেকি আছে সলাত আদায় করেছে নেকি আছে শ্যাম পালন করেছে নেকি আছে সর্ব ধরনের নেকি নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে এই হবে আমার উম্মতে সবচেয়ে নিঃস্ব এটা কি করে এটা তো জটিল কথা ও তো বিচারের মাঠে এত নেকি নিয়ে উপস্থিত হয়েছে তার তো সফলতা সে তো জান্নাত পাবে তার তো ফলাফল ভালো তাহলে সে সবচেয়ে নিশ্চয় হতে পারে কি করে দেখুন আল্লাহ রসুল বলছেন ওয়েতি সে ব্যক্তি আসবে কিন্তু অকাদ কাদা ফাহাদা অসাতা মাহাজা ও আখাদা মালাহাদা ও সাফাকা দামাহাদা ও জারাবাহাজা ফাইউতা মিনহাজিহি ও আহাজিহি বিচারের মাঠে একটা লোক অনেক নেকি নিয়ে উপস্থিত হবে ইতিমধ্যে একজন এসে বলবে আল্লাহ সাতামা হাজা এই লোকটি আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল ও কাজাফা হাজা এই লোকটি আমার উপরে অপবাদ চাপিয়েছিল ওয়াকালা মালা হাজা এই লোকটি আমার অন্যায়ভাবে অর্থ সম্পদ দখল করে নিয়েছিল ভোগ করেছিল অদারা বা হাজা এই লোকটি আমাকে মেরেছিল অসাফাকা দামা হাজা এই লোকটি রক্ত প্রবাহিত করেছিল এই ধরনের সমস্ত লোক তার সামনে উপস্থিত হয়ে যাবে এইবার কি হবে তার ফাইসালা এবার দেখুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই লোকটার পাওনা পরিশোধের জন্য তার নেকি নে একে একে দেওয়া হবে মিন হাসানাতে তার নেকি থেকে যত পাওনা পাওনাদার দাঁড়িয়ে যাবে কাউকে হত্যা করেছে তার নেকি দিয়ে পূর্ণ করতে হবে এখন ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই কারো অর্থ সম্পদ লুটে নিয়েছে তাকে নেকি দিয়ে পূর্ণ করতে হবে এখন ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নেই টাকা ফেরত দেওয়ারও কোনো সুযোগ নেই কাউকে মেরেছে এখন হাত ধরে ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নেই এখন টাকা তাকে বুঝিয়ে দেওয়ারও কোনো পথ নেই এখন যেটা জরুরি সেটা হচ্ছে নেকি দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী বলছিলাম যারা পাওনাদার তারা সব উপস্থিত হবে তাদেরকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সেদিন তো আর হাত ধরে ক্ষমানোর কোনো পথ থাকবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ফাইন ফানিয়াত হাসানাতহ কাবলা ইউকজা আলাইহে পাওনাদারদের পাওনা দেওয়ার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তাহলে কি হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ওখেজাত খাতায়া হোম সমস্ত লোকের পাপ নেওয়া হবে তোরে হাত আলাইহে এবং পাপগুলি এই লোকটার উপরে চাপিয়ে দেওয়া হবে তোরে হাফিন নারে এই লোকটিকে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ যা মানুষের জীবনের জন্য একটা বিশাল ব্যাপার মানুষ যদি তার জীবনে এই হাদিসের বিবরণকে যদি ভয় করে তাহলে মানুষ বিচারের মাঠে বেঁচে যাবে শুনুন মানুষ তো নেকি নিয়ে বিচার মাঠে উপস্থিত হবে কিন্তু তার যে পাওনাদার রয়েছে অনেক রিক্সায় উঠে ভাড়া চুক্তি না করেই এক পর্যায়ে নেমে বলেছে কত টাকা ভাড়া বলেছে পঞ্চাশ টাকা এক থাপ্পড় দিয়েছে এর ফল কি হবে এখান থেকে ও কিভাবে নিজেকে বাঁচাতে পারে এখান থেকে ও নিজেকে কিভাবে রক্ষা করতে পারে তার বাঁচার পথ কি হতে পারে বিচারের মাঠে এই রিক্সাওয়ালাকে পয়সা ফেরত দেওয়ার তো কোনো পথ নেই বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করতে হবে কোনো পথ নেই এটাই হচ্ছে আত্মসাতের ফলাফল এটাই হচ্ছে অত্যাচারের ফলাফল সম্মানিত দর্শক মণ্ডলী একজন মানুষের দুইটা ছেলে ছোট ছেলের নামে জমি লিখে দিয়েছে বড় ছেলেকে দেয়নি এটা হচ্ছে হক নষ্ট পাপ দুনিয়াতে এর সংশোধন করতে হবে নইলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি একজন কষাই দৈনন্দিন গোস্ত বিক্রি করছেন প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিচ্ছেন বিচারের মাঠে এই নেকি বুঝিয়ে দেওয়া এই পাপ এই অন্যায় বুঝিয়ে ওদের একটি পথ হচ্ছে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে জমি আপনার নিখুঁত জমি জমিতে কোনো সমস্যা নেই আপনি আলু চাষ করেছেন আলু চাষ করার পরে বড় আলুগুলি বস্তার মুখের ওপরে রেখে বিক্রি করেছেন এই যে পাঁচ টাকা ঠগিয়েছেন এটা সংশোধন কিভাবে হবে বিচারের মাঠে যত মানুষকে ঠগে আলু বিক্রি করেছেন সবাকেই আপনার এই নেকি বুঝিয়ে দিতে হবে যদি নেকি না থাকে তাহলে ওর যে পাপ রয়েছে সেই পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে এরই নাম হচ্ছে হক নষ্ট পাপ এরই নাম হচ্ছে আত্মসাতের পাপ যা আত্মসাত করেছেন তা নিয়ে উপস্থিত হবেন আর বিচার মাঠে যার জমি জায়গা অর্থ সম্পদ দখল করেছেন তাকে পাল্টা বুঝিয়ে দিতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি পেশ করে বলতে চাচ্ছি আপনি কারো কাছে টাকা কর্জ নিয়েছেন আপনি সময়ে তা ফেরত দেন নইলে কিছু ফেরত দিয়ে কিছুর জন্য ক্ষমা নেন আপনি কাউকে মেরেছেন আপনি তার হাত ধরে ক্ষমা নিয়ে নেন আপনি কারো গিবাদ বদনাম করেছেন আপনি তার হাত ধরে ক্ষমা নিয়ে নেন গিবাদ বদনাম মানুষের সাথে জড়িত পাপ এটা জুলুম এটা সহজে মাফ হবে না আপনি মানুষের বদনাম করে হজ করতে চলে গেছেন হজ করতে গিয়ে বাকি জীবন যদি আপনি কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতে থাকেন কাবা ঘরের পাশে কান্নাকাটি করতে থাকেন আল্লাহ আমি বিগত দায়িত্বশীলের নিন্দা করেছি বদনাম করেছি বিগত চেয়ারম্যান এমপি মন্ত্রী আমি বদনাম করেছি তুমি আমাকে মাফ করো আজীবন যদি আপনি ক্ষমা চান এই পাপ ক্ষমা হবে না এই পাপ ক্ষমার পদ্ধতি কি যার সাথে এই পাপ ঘটে গেছে দুনিয়াতে তার হাত ধরে ক্ষমা নিতে হতো তাহলে সহজে ক্ষমা হয়ে যেত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় একজন মানুষ কোটি কোটি টাকা সুদ খেয়েছে গাড়ি বাড়ি তৈরি করেছে এরপরে বুঝতে পেরেছে সুদের পাপ নেহায়াত অন্যায় পাপ আমার ভুল হয়েছে তিনি বলেছেন জেনে শুনে কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে না বুঝে এ অন্যায় করে ফেলেছে এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো খালি আল্লাহকে বলেছে এই কথা বলেই যদি মারা যায় ইনশাল্লাহ সে ক্ষমা পাওয়া যাবে কেন এই পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ নয় আল্লাহর সাথে জড়িত পাপ যা সহজেই ক্ষমা পাওয়া যায় কিন্তু মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা পাওয়া যায় না এইসব পাপ দুনিয়াতে করে গেলে বিচারের মাঠে নেকি বুঝিয়ে দিতে হবে এখানে আপনাকে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলছি আপনি এখন এই অন্যায়ের প্রতিকার চাচ্ছেন যত মানুষের পয়সা আত্মসাত করেছেন দায়িত্ব পালন করতে গিয়ে সবাকে পয়সা ফেরত দিতে হবে এটাই তো বিধান কিন্তু আপনি ফেরত দেওয়ার কোনো পথ পাচ্ছেন না কত মানুষের পয়সা আত্মসাত করেছেন আপনি কত মানুষকে গোস্ত কম দিয়েছেন আপনি কত মানুষের গিবাত করেছেন আপনি কত মানুষের টাকা আত্মসাত করেছেন এখন এগুলো পরিশোধ করবেন কি করে পরিশোধের একটা পথ দুনিয়াতেই তার কাছে ক্ষমা নিতে হবে ভাই আমার ভুল হয়েছে আপনি আমাকে মাফ করুন যদি এটা সম্ভব হয় করুন আর যদি দেখা যায় এই ব্যক্তি নেই তাহলে তার উত্তরাধিকারী যারা আছে তার ছেলে আছে তার নাতি আছে কেউ আছে এরূপ তাদের কাছে আপনি এই পয়সা হস্তান্তর করুন যে আমি দশ হাজার টাকা তোমার আব্বার কাছে কর্জ নিয়েছিলাম আমার পরিশোধ করা হয়নি আমি টাকাটা তোমাকে দিতে চাচ্ছি আপনি এটা করতে পারেন যদি এটা করেন ভালো কথা এটাও যদি না করেন তাহলে এই পরিমাণ পয়সা আল্লাহ রাস্তায় দান করে দেন কেননা আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিচারের মাঠে মাফ করে দিবেন আর যদি অন্তত শেষের কাজটা না করেন ফকির মিসকিনকে এই পরিমাণ পয়সা দান না করেন তাহলে বিচার মাঠে এই পয়সা পরিমাণ নেকি বুঝিয়ে দিতে হবে নেকি না থাকলে পাপ ঘাড়ে করে জাহান নামে যেতে হবে আল্লাহ তুমি আমাদেরকে এই জুলুম হতে রক্ষা করো আত্মসাত হতে রক্ষা করো আল্লাহ আমিন এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুবানাক আল্লাহ আবে হামদেকা আসহাদ আল্লাহ আন্তা আস্তাক ফেরক আসসালামু আলাইকুম রহমান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নাম্বার দুই এক নম্বর দুশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ তালা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান